আয়েশা রাজিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন একদল লোক নবী সাল্লাহ সাল্লামকে বলল কতক লোক আমাদের নিকট গোস্ত নিয়ে আসে আমরা জানি না যে পশু জবের সময় বিসমিল্লা বলা হয়েছিল কি না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরাই এর উপর বিসমিল্লা পড়ো এবং তা খাও আয়ুষা রদিল্লাহ তালাহা বলেন প্রশ্নকারী দলটি ছিল কুফর থেকে নতুন ইসলাম গ্রহণকারী ইমাম বুখারি রহমাতুল্লা আলাহি বলেন দারোয়ার্দি রহমাতুল্লা আলাহি আলী রাজিল্লাহ তালাহু থেকে এরকমই বর্ণনা করেছেন আবু খালিদ ও তুফাবি রহমতুল্লা আলহি এরকমই বর্ণনা করেছেন